মজলিস চালু থাকে মানুষের দিলে ইমান চাঙ্গা হতে থাকে তরু তাজা হতে থাকে দাওয়াজ চৌধুরী মেহনত নবীরা করেছেন কুকুরের মানে সেখানে কুকুর খতম হয়ে ইমান জিন্দা হচ্ছে এই উম্মাদ যদি দাওয়াতের মেহনত ইমানদারদের মধ্যেই করতে থাকে তো ইমানদারদের ইমানের মধ্যে আরো শক্তি পয়দা হবে ইমানের মধ্যে যখন শক্তি পয়দা হয় যে পরিমাণ ইমানের শক্তি হয় সে পরিমাণ মানুষ আল্লাহ তালার হুকুমকে মানে দিনের উপরে চলে ইমানই হল বুনিয়াদী জিনিস যে তিন দিনের ভিতরে আল্লাহ করে আল্লাহ আছেন আল্লাহ হক আল্লাহর সঙ্গে সাক্ষাৎ এটাও হক أجل الله ثم التكبر الله تعالى سمس وعدا حق الله جا بولسن تاو حق جنة حق جهنم حق میرے محترم دوست بزرگو اللہ تعالی حق یہ تو مدد پوچھتا ہے আল্লাহর সামনে সাক্ষাৎ হবে এ কথা বসে দেখে মানুষ মরতে দেখে কত মানুষের জানাজা পড়ে কিন্তু আমারও যে একদিন জানাজা হবে এ কথা স্মরণ হয় না কিন্তু মানুষ জিজ্ঞাসা করে তার জানাজা সাহাবিকে একজনে জিজ্ঞাসা করলো তার জানাজা সাহাবি বলেন তোমার জানাজা লোকটা মনটা খারাপ হয়ে গেল এরকম একটা জবাব দিল তুমি তোমার কাছে খারাপ লাগছে সে কথাটা যাও আমার জানা না অর্থাৎ এই মুহূর্তে তো সম্পর্কে চিন্তা করা উচিত তার যেরকম মৃত্যু হয়েছে তোমারও এরকম মৃত্যু হবে মহতের পরে কি হবে আল্লাহ এবং আল্লাহ রসুল করে দিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে খবরে যেতে হবে সেখানে তিন প্রশ্নের উত্তর দিতে হবে সর্বপ্রথম হুজুর বলেন যে দাফন কর্মে বেড়াদের পায়ের আওয়াজ জুতের আওয়াজ মিলে যাবার আগে আগে দুইজন শ্রেষ্ঠা ওই খবরওয়ালার কাছে উপস্থিত হয়ে যায় যাদেরকে মুনকান নাকির বলা হয় অত্যন্ত বিভৎস চেহারা ভয়ানক চেহারা ওই চেহারা দেখা দেখাই মোর্দার আজাবের জন্য যথেষ্ট তারা সে জিজ্ঞাসা করবে মার রব সে তোমার রব তাদের হাতে তাদের হাতে মুগুর থাকবে এরকম ভারী মুগুর পূর্ব পশ্চিমের সমস্ত জিন ইনসান একত্র হইলেও ওই মগুর উঠাইতে পারবে না তো প্রথম প্রশ্ন এটাই হবে মা রব তোমার রব উঠে এই জমিনের উপরে কাকে রব স্বীকার করে আছে যে সর্বমুহূর্তে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে রব স্বীকার করে রব মানে যিনি সৃষ্টি করেছেন যিনি লালন পালন করেন যার হাতে হায়াত যার হাতে মত তিনি হলেন রব তো তুমি কাকে রব মানে আছো তোমাকে কে সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি করছেন এই কথা যদি সে না জানে তো কি করে জবাব দিবে আল্লাহ সৃষ্টি করছে যখন দাবার থাকে না তো লোকেরা মনে করে এমনি এমনি সৃষ্টি তবলিক থাকে না নবীদের তো মানুষ মনে করে এমনি এমনি সব সৃষ্টি একজনের লোক আছে তারা বলে এমনি এমনি সৃষ্টি হয় সব জিনিস গাছ এমনি এমনি পয়দা হয় বৃষ্টি এমনি এমনি হয়ে যায় আল্লাহ তালা কোরআন নাজির করছেন কিতাব নাজির করছেন এবং আল্লাহ তালা কোরআন কিতাবের মধ্যে আল্লাহ তালা তিনি যে আমাদেরকে সৃষ্টি করছেন ওয়াল্লাদি খালাকাত তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন ইয়াখলুকু কুমতি বুতুল উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাত তিনি তোমাদেরকে মাতৃগর্ভে তিন অন্ধকারের মধ্যে ধাপে ধাপে সৃষ্টি করেন আল্লাহ তালা কোরআন নাজির করেছেন নদীর উপরে আল্লাহর কালাম আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা এই কথার পরিচয় আল্লাহ তারা নিজেই দিতেছেন সৃষ্টি আসমানকে আমি সৃষ্টি করছি জমিন আসমানের মাঝখানে যত সৃষ্টি দেখো সব আমারই সৃষ্টি নবীদের দাবাদের দ্বারা মানুষ আল্লাহ যারা সৃষ্টি আল্লাহ সৃষ্টি করলে মানুষ আর যখন দাবাত থাকে না তো মানুষ আল্লাহকেই ভুলে যায় আল্লাহ যে খালিক আল্লাহ যে মালিক আল্লাহ যে রহমান আল্লাহ যে রহিম দয়ালু মেহরবান আল্লাহ তালার নিয়ামত সর্বক্ষণ বর্ষিত হয়েছে সমস্ত সৃষ্টি আল্লাহ তালার নিয়ামতের মধ্যে ডুবে আছে এই কথাকে মানুষ ভুলে দেয় মানুষ মনে করে যে চোখ দিয়ে আমি নিজেই দেখি কান দিয়ে আমি নিজেই শুনি মুখ দিয়ে আমি নিজেই কথা বলি নবীদের দাওয়াতের দ্বারা এই কথা শেখানো হয়েছে না চোখ দিয়ে তুমি দেখো না চোখ দিয়ে আল্লাহ তোমাকে দেখান যতদূর দেখাবেন ততদূরই দেখবে আল্লাহ তারা তোমাকে দেখার জন্য একটা সীমা নির্ধারণ করে দিচ্ছে তার বাইরে তুমি দেখতে পারবে না কাছে হোক দূরে হোক কাছে তো দেখে না হুজুর হিজরতের রাত্রিতে নিজের ঘরে আছে আর ঘরের বাইরে সমস্ত চাষেররা খোলা তরবারি হাতে পাহারা দিতেছে যে ঘর থেকে বের হইলে একসাথে সবাই হামলা করবে ঘরের থাকা অবস্থায় ওই অবস্থায় জিব্রেল আলী ইসলাম হুজুর আসমতুল্লাহ ইসলামের খেদমতে হাজির হয়ে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তালা আপনাকে এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে হিজরতের উদ্দেশ্যে মদিনার দিকে রওনা হতে বলতেছেন আচ্ছা এরকম মুহূর্তে চারিদিকে সব করলেন যে এই মুহূর্তে বের হয়ে পড়ে চারিদিকে দুশ্মন ঘেরাও করা আছে ঘেরাও করে রাখছে তাদের মাঝখান থেকে বের হয়ে যাবে দরজা করবেন তাদের মাঝখান থেকে বের হয়ে যাবে তারা দেখবে না তাদের কপালে চোখ আছে বলে না যতখানি আল্লাহ দেখাইতে চাইবেন ততখানি দেখবে তার বাইরে কিছুই দেখবে না মানুষ মনে করতেছে আমার কপালের চোখ আমার চোখ এই চোখ দিয়ে আমি দেখব আমার চোখ মনে করে মরণোত্তর চক্ষু দান করে আরে পরের মানে বোধারি চোখ তো আল্লাহ আপনাকে দান করার আরেকজনের সিন্ধুকে টাকা আরেকজনে দান করে অমুকের সিন্ধুকে যে টাকা আছে টাকা দান করলাম আপনারা শুভ কি সুন্দর দান পরের মাল আরেকজনকে দান করছে মাথা থেকে পা পর্যন্ত সৃষ্টি করছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এগুলি সব কে দিচ্ছেন আল্লাহ তালা দিচ্ছেন এগুলি সব আল্লাহ করার দেওয়া আমার আমার কাছে এগুলিকে হেফাজত করা রক্ষণাবেক্ষণা করা এগুলি আমার দায়িত্ব আল্লাহ তালা আমার দায়িত্ব দিচ্ছে তোমার কাছে আমানত রাখলাম আপনি কারো কাছে যদি এক হাজার টাকা আমানত রাখেন তার দায়িত্ব এই এক হাজার টাকাকে সে হেফাজত করবে এরকম না যে সে যেখানে সেখানে ফেলে রাখলো যে সে লয়ে গেল আর যে আমানত রাখছে সে এসে পরে যখন চাইল সে বলে যে এখানে তো রাখছিলাম কে নিয়ে গেছে আমি বুঝতে পারি না আরে আপনার কাছে আমানত রাখছি আপনি এটা হেফাজত করবেন না میرے محترم دوست بزرگوں مدد کے پابند شریف সব আল্লাহ তালার দেওয়া আমার আল্লাহ সৃষ্টি আমাকে কিছুদিন এটাকে ভোগ করার অনুমতি দিতে আমি এটাকে কিছুদিন ভোগ করতেছি চোখ দিয়ে দেখতেছি কান দিয়ে শুনতেছি মুখে কথা বলতেছি হাত পায়ে ব্যবহার করতেছি দেমাগ ব্যবহার করতেছি পুরা শরীরকে আমি ব্যবহার করতেছি কিছুদিন পর আল্লাহ তারা আবার তার আমানত ফিরাই দিবেন নিয়ে যাবেন এই জন্যই হুজুর এখন সাল্লাহ আলী নাতি মৃত্যু সজ্জায় মেয়ে খবর দিচ্ছেন ইয়ারসুল্লাহ জলদি আছেন আমার ছেলে মৃত্যু সজ্জা হুজুর এখন সাল্লাহ কাজে ব্যস্ত ছিলেন তিনি বললেন তাকে বলো لله ما آتى وله ما أخذ فلتصبري ولتحتسبي আল্লাহ যা কিছু দান করেন আল্লাহ করেন আল্লাহর দান আল্লাহ যখন ইচ্ছা ফিরে ফিরাই নেয় তোমার যে একটুখানি এটার সঙ্গে মহব্বত পয়দা হয়ে গেছে সেই জন্য তুমি সবর করো এবং এটাতে যে তোমার কষ্ট হয়েছে এটার জন্য আল্লাহ তালা তোমাকে আলাদা পুরস্কার দিবেন সে পুরস্কারের আশা করো এখানে পুরস্কার দেওয়ার কি আছে একজনের আমানত রাখছে সে তারা আমানতকে ফেরত নিয়ে গেছে আমি বসে বসে বসেরা কাঁদতেছে হ্যাঁ, হ্যাঁ। এত করে টাকা আমার কাছে একদিন ছিল নিয়ে গেল আর ভাই যে দেখবে সে বলবে কান্দেন কেন যার জিনিস সেই জিনিস আপনার কান্দার কি হয়েছে বলে না একদিন আমার কাছে ছিল এটার সঙ্গে প্রত্যেকদিন খুলে খুলে দেখছি একটু মহব্বত লাগছে এই দুঃখ হয়েছে তো দুঃখের জন্য কি যে আমার রাখছে সে কিছু পয়সা টয়সা দিবে নাকি আবার বলে দুঃখ লাগলে দুঃখ লাগুক আপনারা কিন্তু এটার সঙ্গে মহব্বত লাগাইছেন কেন এটা তো আমারই মাল ছিল কিন্তু আল্লাহ তারা বড় করিম বড় রহিম বড় মেহরবান বড় দানশীল উনি বলেন যে আমার জিনিস তোমার কাছে রাখছি আমি নিয়ে গেলাম তোমার যে একটু দিন লাগছিল সেজন্য তুমি একটু ধৈর্য ধারণ করো আর তুমি আমার কাছ থেকে স্বভাবের আশা করো তোমার যে কষ্ট হয়েছে এটার বিনিময়ে আমি তোমাকে আজের স্বভাব দিব এই জন্য কারো ছোট বাচ্চা যখন ইন্তেকাল করে ফেরেস্তারা নিয়ে যান কান্না করা বলেন আমার বান্দাবান্দির কলেজের টুকরাকে নিয়ে আসতো হ্যাঁ আপনার বান্দাবান্দির কলেজের টুকরাকে নিয়ে আসতো মানে তারা কি বলছে বলে তারা আল্লাহ আপনার প্রশংসা করছে মানে ঠিক আছে জান্নাতে তাদের জন্য একটা মহল তৈর করো যে মহলের নাম হবে সাইকুল হামদ তারা যখন জান্নাতে যাবে ওই মহলে থাকবে একটা মহল তৈরি করো মেরে মহাজরাম দোস্ত বুঝবো সবই আল্লাহ চোখও আল্লাহর মুখও আল্লাহ কানও আল্লাহ ব্যবহার করার জন্য আমাদেরকে কিছুকালের জন্য আল্লাহ তারা এগুলি দান করছেন আমানত স্বরূপ এগুলিকে ব্যবহার করো এটা ব্যবহার করার জন্য আবার তরিকা শিখাই দিচ্ছে রবি পাঠাইছেন আমাকে বলেন এই মুহূর্তে বাইরে পড়েছে রসুলের পাঁচ সাল্লাহ আলী রসাল্লাম ওই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে এবং তাদের মাঝখান দিয়ে তিনি চলে গেলেন তারা কেউ দেখল না সকাল পর্যন্ত তারা অপেক্ষায় থাকবে হুজুর সাল্লাহ হাউস আবুকরের ঘরে গেলেন হাউস আবুকরকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলেন গাড়ি শহরে যায় আশ্রয় নিলেন সকালবেলায় ইবলিশ আসছে ইবলিশ শয়তান মানে তোমরা এখানে কি করো তা আমরা এই ঘরের দরজা খোলার অপেক্ষায় আছি এই ঘরের যে লোকটা আছে এই লোকটার উপর আমরা হামলা করব বলে উনি তো বহু আগেই বাইরে চলে গেছেন তোমাদের মাঝখান দিয়া বলে বলে কি তাড়াতাড়ি ভিতরে হবে তাহারি রাজি আল্লাহ তালা শুয়ে আছে হুজুর এখন তোমরা এখন নাই তো মহাদারাম দোস্ত করতে পারি পুরস্কার ঘোষণা দিচ্ছে ঘোষণা করছে মানে একশো চমক দেওয়া হবে যে মোহাম্মদ সাল্লাহ আসলামকে জীবিত অথবা মৃত ধরে আনতে পারবে চারিদিকে খোঁজ খোঁজ করতে পারা খুঁজতে পেরেছে রসুল্লাহ তোমরা শহরের মধ্যে সহকারে আছে খুঁজতে খুঁজতে খুদিরা ওইখানে পৌঁছ আল্লাহ তারা গুহার মুখে মাকড়সার জাল বনাই দিচ্ছে কবুতরের ডিম পাড়াই দিচ্ছে ওখানে পয়সা মাকড়সার জাল দেখা তারা বলতেছে এই গুহাতে কেউ নাই থাকলে তো জাল ছেড়ে যেত জাল ছেড়ে নেয় কাজে এই দুহাতে কেউ থাকতে পারে না অথচ ভিতরে আরো জামুকর বলতেছেন ইয়ার রসুল্লাহ আমি তো পাও দেখতে পারতেছি একটু ঢুকলেই সে আমাদেরকে দেখে ফেলবে আল্লাহ তালা তার নবীকে হেফাজত করতেছেন যদি হেফাজত করে লোহার গ্রিল দিয়া নয় পাথর দিয়া নয় কোন দেওয়াল দিয়া নয় কোন ফেরেস্তা দিয়া নয় কোরআনে পাঁচের মধ্যে বলেন পাঁচনের যত ষড়যন্ত্র আছে সবকিছু হইল মাকড়সার জালের মতো مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن بي- أوهن البيوت لبيت لبيت العنكبوت اتخذت بيوتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون আল্লাহ ছাড়া আল্লাহকে বাদ দিয়া আল্লাহকে ভুলা আল্লাহকে ছেড়ে দিয়া নিজের বুদ্ধি নিজের জ্ঞান নিজের শক্তি নিজের সামর্থ্য যত কিছুই করুক না কেন মানে তাদের এই সব কিছু মাকসার জালের চেয়ে বেশি কিছুই না আমাদের হজরত মহানমদ পালন সাহেব রহমতুল্লাহ উনি বয়ানের মধ্যে টঙ্গীর ময়দানে প্রায় উদাহরণ দিতেন সারা দুনিয়ার সমস্ত বাঁচেন মানে উদাহরণ তো এরকমই যেরকম মাকসা মাকসার জাল খালি ধর ঘর বলা নাই তো মাকড়সা জাল বোনাইয়া সারা ঘর ভরে রয়েছে একদিকে লাল মাকড়সা আরেকদিকে কালা মাকড়সা আরেকদিকে সাদা মাকড়সা উপরে কবুতরে বাসা বাঁধছে এদের মধ্যে ডিম পারছে তো ডিমের ছিলকা মাকড়সার জালের উপরে পড়ছে তার বাসার খড়কুটা মাকড়সার জালের উপরে পড়ছে জাল ছেড়ে নেয় মাকড়সা খুব অহংকার করে মানে কুটার উপরে কুটা পড়ছে চিন্তার উপরে চিন্তা পড়ছে আমার জাল ছিঁড়ে নেয় তারা আবার পরামর্শ করে সবার জায়গায় একত্র হয় এদিক থেকে লাল মকরসা ওদিক থেকে সাদা মকরসা ওদিক থেকে কালো মকরসা বিভিন্ন রকম প্রোগ্রাম সারা দুনিয়াটাকে কি কবজা করা যায় মেরে মহাজরাম দোষটা বলেন যে কিছুদিন পর ফরমালা আসছে ঘরওয়ালা এসে দেখে ঘরেতে সব মাকড়সার জাল দিয়ে ভরে ফেলেছে তো সে কি বোমা আনতে দেবে না কোনো পিস্তল আনতে দেবে না কোন মেশিন গান আনতে যাইবে কিছুই না একটা ঝাড়ু দেয়া ঘর ঝাড়ু দেয় ঘর ঝাড়ু ঝাড়ু ওরা একটা ঝাড়ু দেয়া ঝাড়ু দিয়ে যখন এইদিকে বাড়ি দিচ্ছে ওদিকে বাড়ি দিচ্ছে সব শেষ রান মা করতে শেষ মা করতে শেষ মা করতে শেষ তাদের যত দাম গুলা ছিল সব শেষ উনি বলতেন খোদার এক আজাদের ঝাড়ু ফেরাউনের সমস্ত জালকে খতম করে দিচ্ছে খোদার এক আজাদের ঝাড়ু নমরুদের জালকে সাফ করে দিচ্ছে আর খোদার এক ঝাড়ু কারণের জালকে সাফ করে সাফ করে দিচ্ছে ওই খোদা শুরু থেকে আজাদ থেকে কুদরতের সঙ্গে আছেন সর্বদা আপন কুদরতের সঙ্গে যেমন পূর্বে ছিলেন তেমনই আছেন নমরুদের জমানায় যে শক্তি খোদা যে কুদরত খোদা ছিল ফিরাউনের জমানায় যে কুদরত ছিল ফারুনের জমানায় যে কুদরত ছিল প্রত্যেক নবীর জমানায় আল্লাহ তালা আপন আপন কুদরতকে জাহির করছে ওই কুদরতের সঙ্গে মোহাম্মদ সাল্লাহ সঙ্গেও ছিলেন কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা এই কুদরতের সঙ্গে থাকবেন কেয়ামতের পরবর্তী অনন্তকাল আল্লাহ তালা আপন কুদরতের সঙ্গে যেমন ছিলেন তেমনই থাকবেন মেরে দোস্তা বুজুর্গ বাতিলের যান এইভাবে ছিন্ন করেন আল্লাহ তারা যখন হক বালারা হকের মেহনত করে হক বালারা হকের মেহনত করে সব নবীরা হক নিয়ে আসছেন দিন নিয়ে আসছেন হকের কলমা নিয়ে আসছেন যখন এই কলমার আওয়াজ লাগাইছেন দাবাজ চলাইছেন নো আলী সালাম সাড়ে নয় শত বছর পর্যন্ত দাওয়াত বাজাইছেন আল্লাহ তালা তারা আজাবের ঝাল তৈরি করতে বলায় নবী সাড়ে নশো বছর পর্যন্ত তাদেরকে সুযোগ দিলাম আর তাদেরকে বুঝে এলেন আপনি যারা আসছে আসছে যারা আসে নাই তারা আর আসবান নয় কাজে আপনি নৌকা তৈরি করেছেন আমি আজাদের ঝাড়ু চালাইব ইসলাম নৌকা তৈর করলেন আল্লাহ তালার আজাদ শুরু হয়ে গেল আসমান থেকে পানি জমিনের ভিতর থেকে পানি চুলার ভিতর থেকে পানি পানিতে পানিতে একাকার হয়ে গেল এক একটা ঢেউ ওই পানিতে সমুদ্র পাহাড় সমতুল্য উঠতে থাকে ওয়াই تجري জিনিস মৌজিন موج كالجبال মানে যে ওই নৌকা পাহাড় সমতুল্য ঢেউর ভিতর দিয়ে চলতেছিল যে পানিতে পাহাড় সমতুল্য ঢেউ উঠে সেই পানি কতখানি পানি হবে পানি ওই পানিতে বাঁচানোর কি উপায় আছে তার ছেলেকে বলছিলেন এ কথা যে হককে কবুল করে নাই তাকে বলছিলেন বাবা হককে কবুল কর আমার লোকে এসে পর দেখে যাবি সে বলতেছিল আমি পাহাড়ে উঠব ওই পাহাড় আমাকে এই পানি থেকে বাঁচাই দিবে জবাব দিচ্ছেন না আসিমান ইয়ম আমি নাম রিল্লাহ ইল্লাম রাহিম আল্লাহ যাকে বাঁচাবেন আর সে ছাড়া এই পানি থেকে কেউ বাঁচতে পারবে না কোন পাহাড় বাঁচাতে পারবে না ঢেউ উঠল আর এই ঢেউ ছেলেকে ভাসায় নিয়ে সব খতম করে দিল নৌকা জমিনে নামলো যারা নৌকার ভিতরে ছিলেন তারা বের হলেন সব ইমানদার সব দিনদার সব হকওয়ালা হকের উপর চলনেওয়ালা মেরে মহাতারাম দোষটা বুজুর্গ কিছুদিন চলল হুজুর হজরত নুয়ানি ইসলাতাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তা আবার ওই ইমান আস্তে আস্তে সীমিত হতে লাগলো ওই ইমান কমজোর হতে থাকলো এবং আস্তে আস্তে ইমান খতম হয়ে গেল সেখানে দুনিয়ার এই সমস্ত জিনিসের ইয়েকিন জায়গা নিয়ে নিল আর যেরকম দাবাতের অভাবে একজন মুসলমান কলমা পড়নেওয়ালা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা সে টাকার জন্য পাগল বলে টাকাই সব কিছু টাকা না হলে কি হবে আজ সে চাকরির জন্য পাগল বলে একটা চাকরি না হলে কিভাবে চলবো একটা ব্যবসার জন্য পাগল বলে ব্যবসা না হলে কি করে চলবো সে তার চাকরির জন্য সে তার ব্যবসার জন্য সে তার টাকার জন্য সে তার জমিনের জন্য সে তার রাজত্বের জন্য আল্লাহকে ভুলে গেছে আল্লাহ তার হুকুমকে ছেড়ে দিতে আল্লাহও কিছু করে আল্লাহকে ভুলে গেছে অথচ আল্লাহ তালা বলেন ওপিয়ান খুশিকুম আপাল্লাহ ফিরুন যদি তুমি তোমার মাথা থেকে পা পর্যন্ত তুমি একটু রক্ষ করো চাইলে তুমি আমার পরিচয় লাভ করতে পারো যে আমি কিরকম অসীম ক্ষুদ্র সুবানা আমি তোমাকে সৃষ্টি করছি তুমি তোমার সৃষ্টির মধ্যে একটু চিন্তা করা চাইলেই তুমি আমাকে চিনতে পারো যে আমি কিরকম অসীম কুদরতের অধিকারী তুমি একটা জিনিস সৃষ্টি করলে খোলা জায়গায় করো আলোতে করো আমি অতি সংকীর্ণ জায়গায় অন্ধকারের মধ্যে তিন অন্ধকারের মধ্যে তোমাকে সৃষ্টি করছি তোমার নাক ঠিক মতন লাগাইছি তোমার চোখ ঠিক জায়গায় লাগছে তোমার কান ঠিক মতন দিচ্ছি তোমার শরীরের ভিতরে প্রত্যেকটা রগরেখা আমি যেটা যেখানে সেটা সেখানে লাগায়া মাটি গর্বের মধ্যে ছোট্ট জায়গায় অন্ধকারের মধ্যে তোমাকে সৃষ্টি করে দুনিয়াতে আনছি মেরে মহাতারাম দোস্তার পুরোপুরি সব মিশাল দিচ্ছেন বলেন যে আল্লাহ তারা কিভাবে সৃষ্টি করছেন আমাকে বলে আমি তো সারা দুনিয়াতে ছড়ায় ভিতরে ছিলাম আমি সূর্যের আলোর মধ্যে ছিলাম আমি চাঁদের কিরণের মধ্যে ছিলাম বাতাসের ঢেউর মধ্যে ছিলাম আমি পানির ফোটার মধ্যে ছিলাম আমি জমিনের উর্বরা শক্তির ভিতরে ছিলাম সারা দুনিয়াতে ছড়ায় হচ্ছে না আল্লাহ তারা সবগুলাকে খাদ্যের মধ্যে জমা করলেন একটা দানার মধ্যে জমা করলেন আমাকে ওই দানার মধ্যে জমা করছে ওই দানা মা বাপ খাইছে খাওয়ার পরে মা বাপের ভিতরে আল্লাহ তারা পাক পানির কাঁকড়া হিসাবে একত্রিত করছেন দুজনকে মিলে একত্র করছেন মাতৃ গর্ভের মধ্যে একত্র করে এক ফোটা পানির মধ্যে আমার এই ছবি সুন্দর ছবিটাকে দুনিয়াতে কোন নকশা কথার প্রশ্ন কেমন দিন আল্লাহ তারা করবেন যে আমাকে চিনে আসছ কিনা আমাকে বুঝে আসছ কিনা এ কথা বললে চলবে না যে আমার কাছে কোনো নদীর দাওয়াত পৌঁছে নেয় আমি কি করে চিনব আমি তো জন্মের পর থেকে পাহাড় দেখছি নদী দেখছি সমুদ্র দেখছি জমিদের গাছ লতা পাতা দেখছি আমি তার কিছুই পাই নাই আমি তার জানি না এই ওজোর চলবে না বলে চিনতে হবে খোদাকে নবী না আসলেও খোদাকে চিনতে হবে আল্লাহকে চিনতে হবে তোমার সৃষ্টিকর্তাকে চিনতে হবে তুমি চিনতে পারো أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت বলে একজন আরবের বেদিন সে উটের পিঠে সফর করতেছে সে কি দেখে না যে সে যে উটের পিঠে সফর করতেছে উঠ কিভাবে সৃষ্টি হল উঠকে দেখে হচ্ছে সে তার সৃষ্টিকর্তাকে চিনতে পারে সেটি উপরে আসমান দেখে না আকাশে তারা নক্ষত্র চন্দ্র সূর্য দেখে না সেই আকাশের দিকে দেখলেও তো সে আল্লাহকে চিনতে পারে এত সুউচ্চ আসমান কে সৃষ্টি করল দেখে না বলে কিছু লোক ফোকা বলে আসমান নাই যেহেতু আমি দেখি না দেখে না অনেক জিনিসই অনেক জিনিসই দেখে না যেটা দেখে না সেটা নাই এ কথা প্রমাণ করেন একজন স্কুলের মাস্টার সে বলে আল্লাহকে দেখা যায় না যে জিনিস দেখা যায় না সে জিনিস মানা যায় ছাত্রদেরকে শিক্ষা দিতেছে যা দেখা যায় না তা মানা যায় না নিয়ম চৌসুর ছাত্র বলে জি স্যার যা দেখা যায় না তা মানা যায় সুতরাং আল্লাহ দেখা যায় না সেজন্য আল্লাহকে মানা যায় এক ছাত্র ছিল খুব বুদ্ধিমান সে ছাড়া বলে স্যার আপনি যে নিয়মটা বাঁচাইলেন এটা যা দেখা যায় না তা মানা যায় না এটা কি আপনি আপনার আকল বুদ্ধি দিয়ে নিয়মটা বাঁচাই দিচ্ছেন না এমনি তারা জ্ঞান বুদ্ধি দিয়েই বাঁচাই দিচ্ছে আকল বুদ্ধি দিয়েই জোর বলে স্যার আপনারা আকলটা একটু দেখাই দেন তো বলে না আকল তো দেখান যায় না সেটা আপনার নিয়ম হিসাবে যা দেখা যায় না তা মানা যায় না স্যার আপনার আকল আছে বলে মানা যায় না আপনি একজন ব্যাগ করলো তো ব্যাক লোকের কথা মানতে হয় না ব্যাক লোকের কথা মানতে হয় না আল্লাহ আছে ঠিক আপনি যে প্রমাণ করতেছেন এই নিয়ম দিয়ে যে আল্লাহ নাই এ কথা ঠিক নয় এই জন্য যে আপনি তো ব্যাগ করেন ব্যাগ করার কথা মানতে হয় না মেরে মহতরাম দোস্ত বুজুর্গ আল্লাহ তালা আছেন اللهم لك الحمد وانت الحق হুজুর সাল্লাহ ইসলামকে তাহাজুদের সময় উঠলে এই দোয়া পড়ছেন আল্লাহ আপনার জন্য সমস্ত প্রশংসা আপনি হক আপনি আছেন রাষ্ট্র দিনের পরিবর্তন ঘটান আপনি এত বিশাল এত উচ্চ উঁচায় আসমান সৃষ্টি করছেন তার মধ্যে তারা নক্ষত্র দিয়ে সাজাইছেন জমিনকে সৃষ্টি করছেন বিষয়েছেন দেখে না الحق ولقاءه تحكم هلا بنسمي سكتك يتوحق ووحي سكتكم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى زمین থেকে তোমাকে সৃষ্টি করছে আবার তোমাকে জমিনে পুঁতব আবার তুমি এই জমিনের ভিতর থেকে তোমাকে বাইর করব কিভাবে জমিন থেকে من হবে এটা দেখো না যখন বৃষ্টি পড়ে জমিনের ভিতর থেকে ঘাস লতা পাতা সব আপনা আপনি বাইর হয়ে পড়ে বলে ঠিক এরকম ভাবে তুমিও একদিন এই জমিনের ভিতর থেকে বের হয়ে পড়বে وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها জমিন তার ভিতরের বোঝাকে বাইর করে দিবে জমিনের ভিতরে যে বোঝা মানুষ দাপন হয়ে আছে তাকে বের করে দিবে আর মানুষ বলবে কি হইল জমিনে আল্লাহ তারা জমিনকে হুকুম দিয়েছেন সেজন্য জমিন তার ভিতরের দাপনকৃত সমস্ত মহদুককে বাইরে ফেলাই বাইরে উঠে মহতরাম দোস্তা বুঝব একজন লোক একজন লোককে খুন করছে অন্যায় ভাবে খুন করছে ইসলামের পরে শাহাবাদের জমানায় সফরের মধ্যে ছিলেন একজনকে অন্যায় ভাবে খুন করছে কলমা পড়ার পরেও তাকে খুন করে দিছে পূর্ববর্তী দুশ্মনির কারণে তারপর ওই লোকে ওই লোক মারা গেছে মারা গেছে পর তাকে দাফন করছে সেখানে দাফন করে কতক্ষণ পরে জমিনের ভিতর থেকে লাশ বেরিয়ে পড়ে আর এখানে দাফন করে ওখান থেকে জমির ভিতর থেকে লাশ বেরিয়ে পড়ে যেখানে দাফন করে লাশ জমিনের ভিতর থেকে আবার বেরিয়ে পড়ে তা আদায় করাম হুজুরকে একটা খবর দিচ্ছেন বলে যে গুণা তো মানুষ অনেক কিছুই করে আল্লাহ তারা তার কুদরতকে জাহের করার জন্য দেখার জন্য দেখাইবার জন্য তোমাদেরকে এই জিনিস দেখাইছেন যে জমিন তার লাশকে গ্রহণ করতেছে না বের করে দিতে আমার ভিতরে থাকতে পারবে মেরে মহাদারাম দোস্তা বুঝব সমস্ত জমিন আসমানি সব কিছু আল্লাহ তালা কুদরতের মধ্যে আল্লাহ চিরকাল যেরকম কুদরতের সঙ্গে আছেন চিরকাল কুদরতের সঙ্গে থাকবেন আজও সে কুদরতের সঙ্গে আছেন আল্লাহ তারা নবী পাঠাইছেন দাওয়াত দিচ্ছেন দাওয়াতের মেহনতের দ্বারা ইমান জিন্দা হয় মানুষ আল্লাহ খেতে মানুষ আল্লাহ কুদরতকে জানে এবং আল্লাহ তারা ওয়াদার উপরে বিশ্বাস করে এটিম করে আল্লাহ তালার ওয়াদাকে হাসিল করার জন্য নবীর তরিকায় মেহনত করে আল্লাহ তালার ওয়াদাকে হাসিল করে দুনিয়ার দুনিয়াতে নিবে আখেরাতে নিবে আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে বলছেন মানে আমি নাসারি হামিন না উনতা অহুয়া মুমিন যে ব্যক্তি মেয়ে মহিলা হোক আর পুরুষ হোক নেক আমল করবে অর্থাৎ নবীর তরিকায় আল্লাহ তালার হুকুমকে মানবে ইমানের সঙ্গে ভালো কাজ করবে ইমানের সঙ্গে ভালো কাজ তো অনেক মানুষই করে কিন্তু ভালো ভালো হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তখন যখন ইমানের সঙ্গে হবে যে কেউ নামাজ পড়লে হয়ে যাবে না ইমানের সঙ্গে নামাজ চাই রোজা রাখলেই হবে না ভুকা থাকলেই রোজা হয়ে যায় না ইমানের সঙ্গে من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি নিঃশ্বাস করে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে ইমানের সঙ্গে এবং আল্লাহ তালার আজর সবের পুরস্কারের আশা নিয়ে আল্লাহ তার পিছনের সব গুণাকে মাফ করেন যত ভালো আমলই হোক ইমানের সঙ্গে হইতে হবে ওই ইমান দুনিয়াতে মানুষের দিলের ভিতরে ইমানের জায়গা মুখে ইমানের জায়গা নয় মুখ তো ইমানের সালমাকে উচ্চারণ করে আর যেদিন মুলাইকা রহমতুল্লাহ আলী একজন তাবেই উনি বলেন আমি তিরিশ জনের উপরে সাহাবি সাক্ষাৎ পাইছি যারা তাদের যারা তাদের নিজেদের ব্যাপারে মুনাফিক হওয়ার সন্দেহ করতেছিল সাহাবি মুনাফিক হওয়ার সন্দেহ যেহেতু দিনের ভিতরে দিনে না ফাঁকা হানজারা আর হানজারা রাহু উনি যে বলে দৌড়তে লাগলেন যে হানজোনা মুনাফিক হয়ে আর তাও বলেন তাই নাকি কি কারণ মানে হুজুর মজলিসে থাকলে একরকম থাকি ঘরে গেলে আরেক রকম অবস্থা হয়ে যায় তো কাজেই হানজোনা মুনাফিক হয়ে আর তাও বললেন আমারও তো এই একই অবস্থা হুজুর মজলিসে থাকলে একরকম ইমানের অবস্থা থাকে ঘরে আসলে যে বাচ্চার সঙ্গে যখন আমল প্রমোদে লাগি তখন আরেক রকম অবস্থা হয়ে যায় তাই আমিও তো মনে আছে যে দুজন হুজুরের কাছে গেছে আমরা তো মনে আছে আপনার এখানে থাকলে কি মানুষ যে ক্যাশিয়ে তার অবস্থা থাকে ঘরে গেলে এরকম থাকে না হুজুর সান্ত্বনা দিলেন মানে দেখো কখনো কখনো এরকম অবস্থা হয় যেরকম আমার মজলিসে হয় আর ঘরে গেলে যে অবস্থা তোমাদের হয় এতে ইমানের কোন অসুবিধা নেই তা সত্ত্বেও সাহাবাই ইসলাম তারপরেও সন্দেহ করতেছেন কি জানি আমার এই শাহাদত অন্তর থেকে হইল কিনা না এখন আমার অন্তরের ভিতরে নিফাত রয়ে গেছে মুনাফিকরাও তো হুজুরের খেদমতে হাজির হইয়া এই কথা বলতেছিলেন ইন্না ইন্না নাশহাদু আন্নাকা আনতা আন্নাকা রাসূলুল্লাহ قالوا نشهد انك لرسول الله মুনাফিকরা বলতেছিল যে আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহ বলছেন মুনাফিকুন নাজেল করলেন إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله যখন মুনাফিকরা আপনার কাছে আসে তখন তারা বলে আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রসুল والله يعلم انك لرسول আল্লাহ তারাও জানেন যে আপনি আল্লাহর রসুল আল্লাহ সাক্ষ্য দিতেছেন মুনাফিকরা মিথ্যা কথা বলছে তারা যে বলতেছে যে আমরা সাক্ষ্য দিতেছি আপনি আপনার রসুল এটা মিথ্যা কথা বলতেছে মানুষের অন্তর কখনোই মিথ্যা কথা বলে না মুখ মিথ্যা কথা বলে অন্তর সত্য কথা বলে তাদের অন্তরে ইমান নাই মুখে তারা বলতেছে আসাদু আল্লাহ আসাদু আল্লাহ আপনি আল্লাহ রসুন আমরা সাক্ষ্য দিতেছি আসাদু আল্লাহ কেনা রসুন উন্মান মেরে মহদারাম দত্ত জীবনে কতবার কলমায় শাহাদত বলছি প্রত্যেক নামাজে পড়ে থাকি বুকের উপরে হাত রেখা কখনো এই কথা কি চিন্তা করছি এই শাহাদত কি অন্তর অন্তঃস্থল থেকে বের হইল না খালি আমার মুখ থেকেই বের হইতেছে নামাজ তো মনেই নেই ইমাম সাহেবের পিছনে যা ইমাম সাহেব করে আমিও তাই করি কয় রাখা এটাও মনে নাই এটার মধ্যে কি পড়ছি এটাও মনে নাই পড়ছি এটাও মনে নাই পড়ছি কি পড়ি নাই আমাদের অবস্থা তো এরকম এই দাবাত আর সন্দেহের মেহনত ঈদের ভিতরে ইমানকে মজবুত করে দিবে ইমানের দাবাত লাগাও সব জায়গায় না ইরাহা ইন্দ্রমা আল্লাহ ছাড়া কর্মীমালা কেউ না ভালো মন্দ যত অবস্থায় দুনিয়াতে দেখি এ সমস্ত ভালো মন্দ সব আল্লাহ তারা পক্ষ থেকে সুস্থতা আল্লাহর পক্ষ থেকে অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে অভাব আল্লাহর পক্ষ থেকে ধনী হওয়া এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে সব কিছু আল্লাহর পক্ষ থেকে কাজেই আল্লাহ তালাকে রাজি করো যদি তোমার অবস্থা খারাপ হয় তো আল্লাহর কাছ থেকে এটাকে ভালো করতে পারো আল্লাহ তারা কেউ করতে পারে তোমার যদি রোগ হয়ে যায় তো আল্লাহ তালার কাছে দোয়া করো আল্লাহর কাছে সুস্থ থাকো আজ হেনের বাস রপ্পান এই প্রাণ দেখা না শেফা করো আল্লাহর কাছ থেকে নাও আল্লাহর নাফরমানি করো না যখন তুমি নাফরমানি করবে তো আল্লাহ পাক নারাজ হবে তুমি নারাজ হইলে কাউকে কিছু দাও না যার প্রতি নারাজ তুমি অসন্তুষ্ট তুমি তাকে কিছু দিতে চাও না তো আল্লাহ অসন্তুষ্ট হইলে আল্লাহর কাছ থেকে কিভাবে নিবে আল্লাহকে সন্তুষ্ট করো আল্লাহকে রাজি করো রাজি করার তরিকা বাঁচাই দিচ্ছে আল্লাহকে যে রাজি করছে সে আল্লাহ তার থেকে নেই এই জন্য মেরে মহাজারাম দোষটা বুঝব দিনের এই ইয়াকিনকে সহি করা যে আল্লাহ থেকেই সব কিছু হয় মখলুক থেকে কিচ্ছু হয় না মখলুক থেকে কিচ্ছু হয় টাকা থেকে কিচ্ছু হয় এই টাকা তো আমার হাতে আমি ইচ্ছে করলে ছেড়ে ফেলাই আমি ইচ্ছা করলে এটাকে চুলায় ফেলাই আমি ইচ্ছা করলে এটাকে ময়নার মধ্যে ফেলাই দিই টাকা কিছুই কোনো প্রতিবাদই করতে পারে না টাকা কোনো প্রতিবাদই করতে পারে না আরে আমাকে কেন ময়নাতে ফেলান আমাকে কেন চুলাতে ফেলেন টাকার প্রতিবাদ করার কোনো ক্ষমতা এই টাকা আমার হাজত কি করে পুরা করবে টাকা হাজত পুরা করেন আল্লাহ তালা হাজত পুরা করেন জরুরকে পুরা করেন যখন খুদা লাগে আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে বলো মানুষের কাছে মখলুকের কাছে নিজের খুদাকে নিজের অভাবকে কখনোই প্রকাশ করে না তিন দিন যদি কারো উপরে ক্ষুদা আছে খাওয়ার মতো কিছু না পায় আর কারো কাছে কিছু না বলে আল্লাহ তারা তার জন্য এক বছরের হালাল রুজির ইন্তজাম করেছে অনেকে ভুল বুঝে পয়সা আছে খায় না ব্যবস্থা আছে খায় না ওই এক বছরের হালাল রুজি নিব তাদের তিন দিন ভুকা থাকে এটা না আসল কথা হলো আল্লাহ যদি তোমার কোনো ব্যবস্থা না করে থাকে তো তুমি মানুষের কাছে বলো না তিন দিন ক্ষুধার্ত থাকে এক বছরের হারা দুদিন ইন্তজাম হবে আল্লাহ করবে যেমন সাহাবাদের জমানায় করতেন একজন সাহাবি ঘরে এসে জিজ্ঞাসা করলেন ঘরে কিছু আছে তো ঘরে তিনি বললেন যে কিছুই নাই খাওয়ার মতো কিছুই আচ্ছা আমি তো বাইরে থেকে আসছি দরজার চিটকিনি লাগাই দিয়া মনে যে ঘরের মধ্যে যে যাতা আছে এটাকে পরিষ্কার করতেছে সুদা আছে সুদায় আগুন লাগাইছে কেন বলে প্রতিবেশী যাতে খবর না পায় যে আমাদের ঘরে খাবার দাবার কিছু নাই সুদায় আগুন দিলে ধোঁয়া উঠবে প্রতিবেশী মনে করবে যে আমাদের কাছে খাবার আছে দাঁতা ঘুরাইবে হঠাৎ আওয়াজ হবে প্রতিবেশী মনে করবে কিছু আছে প্রতিবেশীকে নিশ্চিন্ত করার জন্য আমাদের ঘরে কিছু আছে আমাদের ঘরে যে ক্ষুদর্ত প্রতিবেশী যেন কোন রূপই জানতে না পারে আগুন নিচ্ছে আর যাতা ঘুরেছে সে খালি যাতা নজর করে আওয়াজ দিচ্ছে প্রতিবেশী মনে করতেছে যে এদের ঘরে তো খাবার আছে নাইলে কি আর ধোঁয়া উঠে নাইলে কি আর গাঁদা ঘুরে কিছুক্ষণ পর স্বামী বাইরের থেকে আসছে দরজা আবার দিচ্ছে দরজা খুঁজতে গেছে দরজা খুঁজে পিছন ফিরে দেখে গাঁটা আপনি আপনি ঘুরতেছে আর আটা পড়ছে চুলার কাছে দেখে যে চুলা ভর্তি হয়ে রয়েছে কাবাব হয়ে যেতে চুলার মধ্যে কাবাব তৈর হয়ে গেছে ঘরের মধ্যে যত পাত্র ছিল সব পাত্র আটা ভরত এরপরে তার উপরের পাথর উঠাইছে চুলার আগুন নিবাই দিচ্ছে হুজুর একজন খবর দিতেন এই জায়গা থেকে আটা বের হইতে থাকতো আর যদি সুরা না নেবে এটা তেমন পর্যন্ত এই সুরাতে কাবাব বের হইতে থাকতো সাহাবি কোন চিন্তিত হন নাই হায় হায় কত বড় ভুল করলাম না উঠালেই ভালো ছিল আটার ব্যাপারই হয়ে যেতাম বলে না না যে আল্লাহ আজ রুজি দিতে আশ্চর্যজনক ভাবে আপন কুদরতের দ্বারা সে আল্লাহ কালো রুজি দিবেন আল্লাহ আপন কুদরতের দ্বারাই জমিনের ভিতর থেকে রুজি বাইর করেন মানুষ বের করে আল্লাহ বের করে হয়তো কাদা মাটির মধ্যে বিচ্ছিত এরিয়া মাটি দিয়ে ঢেকে দিচ্ছে অন্ধকারের মধ্যে বীজ পড়ে আছে এই অন্ধকারের ভিতরে এই বীজকে ফাটাইয়া তারা কে বের করলো আসমান থেকে পানি কে বর্ষণ করলো মেঘ উঠায় কোন সরকার আনতে পারবে কোন বৈজ্ঞানিক আনতে পারবে কোন টাকাওয়ালা আনতে পারবে মানে না কেউ পারবে ও মেঘ কোথা থেকে উঠাইবে এটা আল্লাহ আল্লাহ জানে ওই মেঘকে আকাশ ভর্তি করে বসছে আর মেঘ উঠতেছে মেঘকে উড়ে দিচ্ছেন আল্লাহ তারা যেখানে পানির দরকার সেখানে পানি দিতেছে একজন লোক নিচে দিয়ে হাঁটে উপরে মাথার উপরে এক টুকরা ম্যাগ ম্যাগের মধ্যে থেকে আওয়াজ শুনতেছে অমুকের বাগানে পানি দে যার নাম করলো সে তো অনেক দুর্গ লোক হবে নিশ্চয় দেখি কার জমিনে পানি দেয় উপরে মেঘ চলে সে মেঘের নিচে নিচে পাথরের জমিনে যে মেঘ বর্ষিত হলো আর একটা নালা দিয়ে ওই মেঘের পানি চলতে লাগলো নালা ধরে ধরে সেও পানি কোন দিকে যায় সেও থাকতে নালার শেষ মাথায় একজন লোক সে বেলটা দিয়ে তার জমিনে পানি দিতেছে ওই পানি আমদারে জিজ্ঞাসা করে ভাই তোমার নাম কি মানে কেন আমার নাম জিজ্ঞাসা করো মানে যে এই পানি যে মেঘের সেই মেঘের মধ্যে আমি এক নাম শুনছি তুমি সেই ব্যক্তি কিনা জানতে চাই নাম বলতে পারো বলো যে হ্যাঁ তোমার নামই শুনছি আমাকে বলো তুমি কি করো কি আমল করো এই কথা জিজ্ঞাসা করে তুমি কয় টাকার মালিক কতখানি জমিনের মালিক মহিমা জিজ্ঞাসা করে যে তুমি কি আমল করো বলে ভাই তেমন কিছু তো না এই জমিনে যা কিছু হয় এই জমিনে তিন ভাগ করি এক ভাগ গরিব মিসকিনের হক হিসেবে দিয়ে দিই এখান থেকেই আর এক ভাগ ঘরওয়ালাদের হক হিসেবে ঘরে পাঠাই দিই আর এক ভাগ এই জমিনের মধ্যেই লাগাই দিই এই আমলই করি মানে হ্যাঁ যেহেতু হক মানাদের হক পরিশোধ তো আল্লাহ তালার হুকুম হক মানাকে হক দাও আল্লাহ তালার হুকুম পুরো হইতেছে এই জন্য ম্যাচকে হুকুম হইতেছে তোমার বাগানে পানি দেওয়ার জন্য মেরে মহাতারাম দোস্তা বুঝব যখন আল্লাহ তালার হুকুম দুনিয়াতে জিন্দা হবে কিন্তু আল্লাহ তালার হুকুম জিন্দা হওয়ার জন্য জরুরি হলো ইয়াকিন আল্লাহ তালার উপরে ইমান আল্লাহ তালার উপরে আল্লাহ করে আল্লাহ ছাড়া বাঁচাই গরু কেউ নাই আল্লাহ ছাড়া কর্মীওয়ালা কেউ নাই আল্লাহ ছাড়া হেফাজত কর্মীওয়ালা কেউ নাই আল্লাহ ছাড়া ইজ্জত দেওয়ালা কেউ নেই আল্লাহ যদি চান তো ফেরা কোপটার মধ্যে ইজ্জত দিয়ে দিবে আল্লাহ ইজ্জত দেওয়ার জন্য কোন শাহী পোশাকের মুখাপেক্ষী নন আল্লাহ ইজ্জত দেওয়ার জন্য ঘর বাড়ির মুখাপেক্ষী নন আল্লাহ ইজ্জত দেওয়ার জন্য কোন দল ঘরের মুখাপেক্ষী নন আল্লাহ ইজ্জত দিয়ে শক্তিশালী হওয়াও কোন আল্লাহ তালার আল্লাহ তারা এটাও মুখাপেক্ষী নন যে যাকে ইজ্জত দিব সে কোন শক্তিশালী হোক আরবের মরুভূমির লোক যাদেরকে দুনিয়াবাসী চিন্ত না তারা ওই মরুভূমিতে বাসকারী লোক যাদেরকে দুনিয়াবাসী কেউ চিনত না তারা রোম পারস্যের বিচার সাম্রাজ্য মানে তাদের ভয়ে তারা সবসময় কম্পমান থাকে হুজুর আসম সাল্লাহ আলী ওসাল্লাম যখন মিনাতে প্রথম প্রথম দাওয়াত দিতেছিলেন মক্কার জিন্দিগিতে এক কবিরার কাছে যে বললেন যে আল্লাহ যদি এমন দিন নিয়ে আসে তোমাদের জীবনে যেদিন রোম পারস্যের শাহজাদা শাহজাদিরা তোমাদের ঘরে গোলাম বান্দি হয়ে আসে সেদিন কি তোমরা আল্লাহ তোরা তসবি তাহমিদ পড়বে একজনের মুখের উপরে হাত রাখবে সব না এমন কথা মুখে উচ্চারণ করেন না যদি রোম পারস্যের সম্রাটরা এই কথা শুনতে পায় যে আমরা এমন স্বপ্ন দেখতেছি তাহলে আমাদেরকে ধূলিচ্ছাদ করে রোম পারস থেকে যারা এত ভয় পায় মহাদারাম দোস্তাগুলোর খন্দকের যুদ্ধের সময় রসুল্লাহ পাথর ভাঙতেছেন আর চারিদিকে আলোর ছিটায় পড়তেছে সাহাবারা তকবির দিতেছেন রসুল্লাহ সেসম তকবির বললেন আমাকে মিশরের সমস্ত শহরগুলি দেখানো সাহাবারা বলতেছেন ইয়ারসুল্লাহ দোয়া করেন আল্লাহ যেন যেন এই মিশর পাখির উপরে আমাদেরকে বিজয় দান করেন হুজুর দোয়া করলেন সাহাবারা আমিন যারা অবিশ্বাস করলো তারা বললো সেতে ভাগ নাই সুদার দাবার পেটে পাথর বানছে শীতের কাপড় নাই শীতে ঠকঠক করে কাঁপে দুশ্মনের ভয়ে পাথর ভাইয়া খন্দ খোদাই করতেছে আর উনি মিশর বিজয়ের স্বপ্ন দেখাইতেছে তারা এটাকে স্বপ্নই মনে করছে কিন্তু যাদের দিনের ভিতরে এ পয়দা হয়ে গেছে তারা বলে এটাই হবে এটাই হবে আর এক বাড়িতে ছড়ায় পড়ছে বলে রোমের সমস্ত শহরগুলি দেখাই দিচ্ছেন আল্লাহ তারা তা বারবার ইয়ারা সুল্লাহ দোয়া করেন রোমও যেন আল্লাহ তারা আমাদেরকে রোমের উপরেও যেন বিজয় দান করেন আর এক বাড়িতে যে পারস্যের সমস্ত শহরগুলি দেখাই দিচ্ছে দোয়া করেন যেন এই পারস্যের উপরে আমাদেরকে বিজয় দান করেন মুনাফিকরা বলতেছে যাদের দিলে একই নাই তারা পেটে পাত্র মানছে খাওয়ার অভাবে তারপর শীতের অভাবে কাপড় নাই থপটপ করে কাঁপে আর দুশ্মনের ভয়ে খন্দ খোদাই করতেছে আর উনি এই সমস্ত লোকদেরকে রোম পারস্য বিজয়ের স্বপ্ন দেখাইছে একজন সাহাবি বললেন সাহাবি কৌজুর বললেন ইরা শহরের নাম শুনছো দেখছো মানে না দেখি নাই নাম শুনছি পারস্যের একটা শহর মানে আমি আমাকে আল্লাহ তারা যেন দেখাই দিয়েছেন যে হীরা শহরকে তোমরা জয় করতেছ আর হীরা শহরের সর্দারের মেয়ে সাদা খত্তরের উপরে কালো চাদরে আবৃত হইয়া আত্মসমর্পণ করার জন্য আসছে ওই সাহাবি বলেন ইয়ার রসুল্লাহ আমাকে দিয়ে দেন চিন্তা করেন কিরকম ইয়েকিন হইলে এরকম কথা বলে এরকম বিশ্বাস হইলে এরকম কথা বলে ওদের বলেন দিয়ে দিলাম তোমাকে ওই সাহাবি বলেন সে হীরা শহর যে সমস্ত সাহাবাদের জমাত জয় করছে আমিও তাদের মধ্যে ছিলাম আমার আর কোনো কাম নাই সবাই তো গণিমতের মাল একত্র করতেছে আমি ওই রাস্তার উপরে দেওয়া বুঝে দেখলাম হুজুর এখন তোমরা এখন যা যা বলছিলেন যেরকম বলছিলেন ঠিক ওরকমই সাদা খচ্চরে চড়ে তারা কালো সাদরে আবৃত আসতেছে আমি দৌড়ে দেয়া ওই খচ্চরের ধরে ঘটনা দিলাম যে খচ্চর এবং খচ্চরের পিছনে পিঠে যে আরোহী মানে এটা সব আমার তারপরে বলেন আরে এখনো মতন মাল বন্টন হয় নাই তুমি এই ঘোষণা কি করে দাও চলো আমিরের কাছে আমিরের কাছে ধরে দেই আমিরে বলে তুমি এই কাজ কেমনে করলা বলে এটা তো আমাকে রসুল্লাহ শেষে মহিদিনই দিয়ে দিচ্ছেন যেদিন তিনি এই শহর জয় হইবার সুসংবাদ দিয়েছিলেন রাস্তা চাই নাকি সাক্ষী আছে তো মজুরিদের মধ্যে দু চারজন সাক্ষী তো পাওয়াই যায় হ্যাঁ আমরা সাক্ষী আছি ওই সাহাবিকে দিয়ে দিচ্ছি যাও তোমারই রসুল্লাহ স্টেশন দিতে কার কথা নিয়ে যায় নিজের চাবুর মধ্যে ঢুকায়া তাবুত দরজার উপরে নিজে পাহারা হিসেবে বসে কারণ ওই শহরের সর্দারের মেয়ে এটা তো সর্দারের জন্য তার বংশের জন্য বড় বেইজ্জতির বিচার তার ভাইরা আছে একটা ওই লোকের সঙ্গে দরাদরি করে আমাদের বোনকে ছেড়ে দেওয়া এত দিব নিয়াতের আঙ্গুর কত হয় পাঁচবার দেখাইলে কত হয় হ্যাঁ আর দেখাইলে তো বার দেখাইছে তাই এক পয়সাও কম নিব না সর্দার পয়সার অভাব আছে কম আল্লাহ তারা দুনিয়াকে উঁচা করে দিচ্ছে পর্যন্ত জন্য উঁচা হয়ে থাকবে বেলাল রবি একজন পুরাইশি গোলাম তাকে ইজ্জত দিতে আল্লাহ তারা আর মতো হল কোমর রবি মতন কি বলতেছে সেই না বেলাল আমাদের সর্দার বিলাল যে বিলালকে গলায় রশি বেঁধা জানোর মতো হেসে মক্কার গলি গলিতে ফিরতেছে একদিন বিলালের অবস্থা এই ছিল রাতভর সবাই মিলা মারতে থাকে সমস্ত শরীরটা দশ জনে তাকে চাবুক মারতে শরীরে কি থাকে আর দিনের বেলা গরম রোদের উপরে ছয় দিয়া গরম বালুর উপরে ছয় দিয়া বুকের উপরে ফাড়ি পাথর চাপা দিয়ে দিচ্ছে আর ওই অবস্থায় বলছে আহাজ আহাজ আহাজ আর ওই সমস্ত মক্কার লোকেরা তাকে বলতেছে বেলাল আহাজ আহাজ আর গতকাল এইভাবে মরবি কিন্তু একই কথা আল্লাহ তারা গরম বালুর উপর থেকে উঠাইয়া বুকের ভারী পাথর সারাইয়া আল্লাহ তারা সর্দার বানায় দিতে সৈয়দনা দিলান কি লাগছে আল্লাহ টাকা লাগছে না পয়সা লাগছে না আমি লাগছে না কিছু লাগছে না পোশাক লাগছে না খাবার লাগছে কিছুই লাগে নাই একজন হাবসি লোক যার ঠোঁট মোটা চেহারা কালো দেখতে সুন্দর নয় লকম পেয়ে গেছে মহাজিন রসুল আল্লাহ রসুরের মহাজিন কেয়ামত পর্যন্ত যেন মানুষের কাছে তার পরিচয় আল্লাহ রসুলের মোয়াজিন আসমান মালা বলতেছে আজ আজানের আওয়াজ শোনা যায় নাই বেলাল আজান দেয় নাই কারণ বেলালের প্রতিদিনের আজানের আওয়াজ আসমান মনে রাখছে মেরে দোস্তা বুজুর্গ আওয়াজ পৌঁছাইতেও আল্লাহ তালার মাইক লাগে না আবার খাওয়া খাই চিল্লাই শোনা যায় না শোনা যায় না শোনা যায় না মেরে মহাজরাম দোস্তা বুজুর্গ হজরত বিলালের জমিনের আওয়াজ আসমান বলারা শুনতেছে কোন মাইক দিয়া কিছুই লাগে নাই মিনাজের রসুল্লাহ আসল্লাহ আসেন খোদবা দিতেছেন সাহাবারা বলেন আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থানে বসেছিলাম নিজ নিজ অবস্থান থেকে আমরা রসুল্লাহ শুনতেছিলাম আমরা কোনো একত্র হইনি হুজুরের কাছে যেয়ে আবার শোনার জন্য আওয়াজ প্রত্যেকের কানে কে পৌঁছায় দিতে আল্লাহ পৌঁছায় দিতে আর তোমার রাজিয়াল্লাহ দেওয়ার সময় বলতেছেন ইয়া সারিয়াতের জবান হে সারিয়া পাহাড়ের দিকে পিট কর অমরের আচরণও এরকম আশ্চর্য লাগে কিছুই বুঝি না আমরা এখানে কোথায় সারিয়া কোথায় পাহাড় খুদবার মধ্যে আর এর পিছিয়ে কোনো সম্পর্ক নাই ইয়াসা আর ইয়াসার জগৎ সবাই কল্পনা কল্পনা করে যে তোমার কেন এই কথা বললেন কিন্তু কারোর সাহস নাই ওই কোমরকে জিজ্ঞাসা করবে অমর বাপরে বাপ অমরকে জিজ্ঞাসা করার যাত্রা বুকের পাতা হবে না একজনে বলে যে ঠিক আছে তোমাদের কাছে ভয় লাগে আমি যে জিজ্ঞাসা করে বলে যে আমিরুল মমিনিন আপনার সব আচরণ করে এরকম আশ্চর্যজনক হয় লোকেরা এগুলি নিয়ে একে অপরের সঙ্গে আলোচনা করে তারা বিভিন্ন কথা বলে আপনার এই সমস্ত আচরণের কোনো অর্থ ধরা বুঝে না আমি যখন খোঁজবা জিতেছিলাম তো আমার সামনে চারিয়ার ওই যুদ্ধের ময়দান পরিষ্কার হয়ে গেছে আমি দেখতেছিলাম তারা চতুর্দিক থেকে ঘেরাও হয়ে যে দেশে দুশ্মনের এই জন্য আমি অনেকটা কৃতবাদ আমার মুখ দিয়ে এই কথা হয়ে গেছে হ্যাঁ চারিয়া চারিদিক থেকে তোমাদেরকে দুশ্মন ঘেরাও করে নেবে তোমরা পাহাড়ের দিকে চেপে যাও অন্তত পক্ষে পিছন দিক থেকে দুশ্মন আক্রমণ করতে পারবে না তোমরা জয়যুক্ত হবে এই জন্য আমার এই কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেছে অনিচ্ছাকৃত ভাবে ইয়া যুদ্ধের ময়দান থেকে একজন আসছে যুদ্ধের খবর নিয়ে মানে যে আমরা শুক্রবার দিন খুদবার সময় জুমার সময় ছিল দুশ্মনের মোকাবেলায় ছিলাম হঠাৎ আমরা আমিরুল মমিনিন হজরত উমর রাজিল্লাহর আওয়াজ শুনলাম উনি বলতেছেন আমাদেরকে পাহাড়ের দিকে আশ্রয় নিতে তা আমরা ওই দিকে আশ্রয় নিয়ে নিলাম তো দুশ্মন পরাজিত হলে আমরা জয়যুক্ত হইলাম মহতরাম দেখাইবার জন্য এখন তো বৈজ্ঞানিক কত রকম কত কিছু আবিষ্কার করছে সারা দুনিয়াকে না দেখতে আছে এগুলি দিয়া এখানে বসে বসে দুনিয়া দেখে আমেরিকা দেখে অস্ট্রেলিয়া দেখে সারা দুনিয়াকে দেখে পরে দেখে নেই যে হাতের মধ্যে এটা জেবের মধ্যে ডুবে রাখে যেন দুনিয়াটাকে জেবের মধ্যে ডুবে রয়েছে হ্যাঁ, মহতরাম দোস্ত এই সমস্ত যন্ত্রপাতির আর এই সমস্ত জিনিসের কোন প্রয়োজন নাই আল্লাহ তালার আবসার বাদশাহ যারা মহাজরিন যে মহাজরিনদেরকে আশ্রয় দিছিল সে যখন ইন্তকাল করলো মাজাসি রসুল্লাহ সাল্লাহাম মক্কায় বসে খবর দিয়ে দিলেন মদিনাতে বসে যে তোমাদের ভাই নাজাসি ইন্তেকাল করছে আসো তার জানাজা পড়ি রসুল্লাহ ইসলামের জন্য নাজাসির জানাজা পর্যন্ত সমস্ত আড়ালকে আল্লাহ দূর করে দিচ্ছিল তো মেরা মহতারাম দোস্তা বুজুর্গ আল্লাহ তারা সৃষ্টি যেরকম খুশি এরকম সৃষ্টি যে لقد خلقنا الإنسان في أحسن تقويم দেখলে মায়া লাগে মহব্বত লাগে এমন সুন্দর চেহারা খানা কে আবিষ্কার করলো কোন কোন বৈজ্ঞানিক কোন কারণে আবিষ্কার করছে কোন ফেরাউনে আবিষ্কার করছে কোন নম্রদে আবিষ্কার করছে মানে না নমরুদের চেহারাও ফেরাউনের চেহারাও মানে আনে বালা সমগ্র মানব জাতির চেহারা আল্লাহ তালা সৃষ্টি করছেন আল্লাহ তালা আসছেন আল্লাহ বানাইছেন চোখটা এখানে দিলে সুন্দর হবে যে আবার কারো চোখ এরকম বানাইছে বলে কাজল মাখা চোখ কারো চোখ হরিণের চোখের মতন রান্না বানাই দে আবার কামাইয়া দিয়া হরিণের চোখের মতন বানায় আমি যত কিছুই করেন আসল পিয়ার নকল নকলের মতো নকল পিয়ার আসলের মতো হয় আসলটা তো আল্লাহ বানাইছে আল্লাহ কোন জিনিসের মোকাবিলা মেরে মহাতারাম দোষটা বুঝব সৃষ্টি আল্লাহ তালার আরে ঘোড়ার মুখ দিয়ে এরকম হইতে হইব এটা কে বানাইছে আল্লাহ বানাইছে না কোনো বৈজ্ঞানিক আইকে দিতে বাদি আসলাম বাবা বললাম জমিন আসমানের সমস্ত সৃষ্টি বিনা নমুনাতে সৃষ্টি করছে কোন নমুনা দেখে সৃষ্টি করে নাই বিনা নমুনাতে সৃষ্টি করছে মানুষ কিছু বানাইতে হলে তো আগে এদের নমুনা দেখে ওটা দেখে দেখে আঁকে ওটা দেখে দেখে বানায় রান্না করার বানাইবার জন্য কোন নমুনার প্রয়োজন হয় আরবের লোকদেরকে যাদেরকে কেউ চিনত না কেউ জানত না মরুভূমিতে ঘুরে বেড়াইত মেরে মহাতারাম দোস্তা মরু চাই যেখানে পানি সেখানে কিছুদিন বসতি স্থাপন করে থাকতো পানি শেষ তো বলে যে ঘর বাড়ি কাঁধে লইয়া আবার পানি চালাচ্ছে মেরে মহদাম উঠ বকরি চড়াইয়া যাদের জীবন ধারণ হইত আর ইসলামের পরে আমিরুল মমিন হওয়ার পরে একদিন মেম্বারের উপরে দাঁড়াইয়া বলতেছেন লোকেরা শুনো অমর ইবনে খাত্তাবকে তোমরা জানো কি অমর ইবনে খাত্তাব হল ওই ব্যক্তি যে তার খালাদের বকরি চড়াইত এক মুষ্টি কিসমিসের বিনিময় এ কথা বলে মেম্বার থেকে নেমে গেছে আর কোনো কথা নাই একজন লোক পিছিয়ে পিছিয়ে গেছে মানে আমিরুল মমিনের মেম্বারে খাওয়া হইয়া এরকম এই কথা বলার কি প্রয়োজন দেখা দিল মানে আমার মন বলতেছিল নষ্ট বলতেছিল এই কথা আজ আমিরুল মমিনীর তোর মধ্যে কে আছে সে সবচেয়ে বড় সবার উপরে সবাই তোমাকে মানে তো আমি আমার নষ্টকে একটা শিক্ষা দিবার জন্য এই মেম্বারে দাঁড়ায় নিজের পরিচয় দিলাম ইজ্জত করলে ফুলে দেয় মানুষ প্রশংসা করলে ফুলে দেয় মনে করে সত্যি সত্যি বুঝি আমি এরকম সত্যি সত্যি আমি এরকম নই সবাই মিলা বাচ্চাকে সালাম দিতেছে একজন ঠ্যাংলম্বা লম্বা করে বসে রয়েছে চোখ বন্ধ করে হাত গুটায়া লোকেরা বলে পাও বাচ্চা আইতেছে কোনো কথাই বলে না চোখ বন্ধ করে জন্য আসলে বাচ্চার কাছে খবর গেছে আপনার দেশে এমন লোক আছে যে আপনাকে সম্মান করে না পা লম্বা করে বসে রয়েছে হাত গুটাইয়া চোখ বন্ধ করে এত বলার পরেও সে পাও গুটায় না বাচ্চাটা বড় আশ্চর্যের ব্যাপার আমার রাজ্যে বাস করে আমাকে সম্মান করে না দেখতে হয় লোকটা কেমন নেমে গেছে ঘোড়ার পিঠ থেকে ঠিকই হাত দুইটা বন্ধ রাখছে পাওটা লম্বা করে রাখছে চোখটা বন্ধ করে রাখছে বাচ্চা জিজ্ঞেস করে এই মিয়া কবে থেকে ঠ্যাং লম্বা করা শিখছ লোকটা তো বন্ধ ভাই সেই বলে যেদিন থেকে হাত গুটাইছি সেদিন থেকে ঠ্যাং লম্বা করে দিচ্ছি বাচ্চা মনে করছে আমার আমাদের চিনে না সেজন্য এরকম কথা কয় বাচ্চা বলে আমাকে চিনা তো ওইভাবেই বলতেছেন খুব চিনি ভালো করে চিনি মাঝে মনে করছেন মাথায় কোন দোষ আছে মনে হয় মানে বলো দেখি আমি কে তো বলতেছে আপনি হলেন সে ব্যক্তি যে এক ফোটা নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছে আপাত মস্ত সমস্ত নাপাকি নিয়ে নিয়ে ঘুরতেছেন অতি পোকা মাকড়ের খোরাকে পরিণত হবেন আপনি সেই ব্যক্তি বাচ্চা শুনে বলে যে হ্যাঁ এই লোকটাই আমাকে চিনছে আর এই যত লোক আমাকে সম্মান করে আমার প্রশংসা করে এরা কেউ আমাকে চিনে নাই আসল তো আমি সেই অহংকার করো কেন তুমি জমিনের বুক অহংকার করো কোথায় যাইবা তুমি কি অহংকারের চোটে আসমান পর্যন্ত উঠে যেতে পারবা আসমান পর্যন্ত তুমি উঠতে পাহাড়ের চূড়া পর্যন্ত তুমি উঠতে পারবে না অহংকার কিসের জন্য ওই মনে মনে অহংকার নিজেকে বড় মনে করে নিজেকে একটা কিছু মনে করে তবলিগের মেহনত করতে করতে মুরব্বী হয়ে গেছি এখন আমি আমাকে বড় মনে করতে শুরু করছি সবাই সালাম দেয় সবাই কয় মুরব্বী মুরব্বী আমিও মনে করতেছি আমি বুঝি মুরব্বী হয়ে গেছি আসলে আমার হাতি করতে এই কারণ আল্লাহর সামনে খারাপ হতে হবে আল্লাহ তালা কদ্দুর মুরব্বী আমি হয়েছি এটা আল্লাহ খবর নিবে কত বড় মুরব্বী হয়েছিল তুমি আল্লাহ মেহরবানি করে গুণা সব আপন পর্দার দ্বারা ঢেকে রাখছেন বলে আজ বাহাদুরি করতেছি বড়াই করতেছি যদি আল্লাহ তার পর্দাকে সরাই দেয় কেউ মুখের উপরে থুতু দিতেও রাজি হবে না আল্লাহ তালার এহসান আল্লাহ তালার দয়া আল্লাহ তালার মেহরবানি মেরে মহতারাম দোস্তাবৃন্দ সাহাবাদেরকে আল্লাহ তারা সত্যিকারী ইজ্জত আর সম্মান দিতে দেয় তোমার রাজিল্লাহ রানু ফাটা কোর্তা ছিঁড়া কোর্তা জুতা কাঁধে আর লুঙ্গি উঠাইয়া পানি পার হইতেছেন উটের লেগাম এক হাতে ধরে রাখছেন মুসলিম বাহিনীর সেনাপতি হজরত আবু ওবাইদা উনি বলতেছেন আমিরুল মমিনিন আপনার এই বেশভূষা মাথার চান্দি রোদ্রতে টকটক করতেছে মাথায় খানা টুপিও নাই পরনের কাপড় ময়দা হয়ে গেছে ছিঁড়ে গেছে এভাবে আপনি দুটা কাজে দেওয়া পানি পার হইলেন হায় হায় এখানকার লোকেরা তো অত্যন্ত ভালো পোশাক পরে ভালো খায় ভালো ভালো ঘর বাড়িতে থাকে আজ তো তাদের সামনে আমাদের বড় বিদ্যুতি হয়ে গেল আর তোমার রাজ্যের বুকের মধ্যে এক ঘুষা মারলেন আর বললেন হ্যাঁ আবু বেদা তুমি ছাড়া আর কেউ যদি কথা বলতো তা আমি এমন তাকে শাস্তি দিতাম যে কেয়ামত পর্যন্ত উম্মদে মোহাম্মদের জন্য শিক্ষণীয় বিষয় হয়েছে হ্যাঁ আবু বাইদা আমাদেরকে আমরা কেন একমাত্র ইসলাম আর দিন দিয়ে ইজ্জত দিচ্ছেন যদি আমরা ইসলাম আর দিন ছাড়া আর কোন জিনিসের দ্বারা ইজ্জত তলাশ করি তো আল্লাহ তারা আমাদেরকে আবার সেই উঠবকি চড়ানোর কাজে মরুভূমিতে মরুচারি বানায় দেওয়া আল্লাহ তোমার কাছে কোন কঠিন বিষয় না কে চিনত অমরকে কে চিনত আবু বকরকে কে জানতো ওসমানকে আলীকে কে জানতো সাহাবারাকে কে জানতো গোবেলাল হামসিকে আল্লাহ তালা এরকম কমকে আর জাতিকে ইমান আমাল আর এর দাওয়াত নিয়ে যখন আল্লাহর রাস্তায় তারা বের হলেন তো আল্লাহ তারা তাদেরকে ইজ্জত আর সম্মান দিলেন যেখানে কোন সাহাবির কবর জানা যায় সেখানে মানুষের ভিড় মানে এখান থেকে একটু বরকত নেই মারা যাওয়ার পরে তাদের কবর থেকে পর্যন্ত বরকত নিতেছে মানুষ মেরে মহতরাম দোস্তা বুজুর্গ জিন্দা হইয়া আল্লাহ পাকের আহকামাত জিন্দা হয়ে দিন জিন্দা হয়ে মেরে মহতারাম দোস্ত এভাবে আল্লাহ তারা আসমান জমিনের সমস্ত সৃষ্টিকে আমাদের জন্য বাধ্য করছেন যেমন সাহাবাদের জন্য বাধ্য করছেন এটা তো সেই কাজ ছিল এই কাজের মধ্যে যে তার যান মারের কোরবানি এবং এই কোরবানির সঙ্গে অগ্রসর হবে এবং ইমানকে দিলের ভিতরে স্থান দিবে এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তালার ইতাহাত করবে আল্লাহ রসুলের ইতাহাত এবং আল্লাহ তালা আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমকে মেনে দিন মোতাবেক জীবনযাপন করবে খালি এবাদতে নামাজে নয় তার মামলাতে তার মহাসারাতে লেনদেনে কামাই রোজগারে মেরে মহাজাম দোস্ত এই কে পাওয়ার পরে যে এই কে ছাড়বে তার কোনো গতি নেই মাওলানা কথা যে তোমাদের তোমরা তিন চিল্লা লাগাইছ তোমাদেরকে দুনিয়ার আর কোন কাজের উপযুক্ত ছাড়ি নাই এই কামই তোমাদেরকে করতে হবে এই কাম যদি ছাড়ো তো শেষ হয়ে এই জন্য মেরে মহাতারাম চেষ্টা বুঝুক আর এ কথার এরাদা আর নিয়ত পাক্কা করতে হবে যে যতদিন বেঁচে থাকবো ততদিন এই কামের সঙ্গে জুড়ে থাকবো মেরে মহতরাম দোষটা বুঝব এই কামের উঁচু রাধা তরিকা তিন চিন্তা লাগায়া বারবার আল্লাহ রাস্তায় ধীরে ধীরে মকামে মেহনত করে করে এই কামকে আমরা শিখতে জানি যেমন উসুল আর নিয়ম মতো আছে কিন্তু নিয়ম মতো যে এই কামকে করবে যান মানের কোরবানির সঙ্গে দুনিয়াকে পিছনে রেখে এই কামকে আগে রেখা যে এই কামকে করবে আল্লাহ তারা যেমন সাহাবাদের জন্য দুনিয়াকে বাধ্য করছিলেন আল্লাহ তারা শ্যামত পর্যন্ত যে এই কাম করবে তার জন্য দুনিয়াটাকে বাধ্য করবে না হলে দোয়া ভিক্ষা করা ছাড়া আর কোন উপায় থাকবে না আর দোয়া ভিক্ষা হইতেছে হুজুর দোয়া করেন হুজুর দোয়া করেন হুজুর দোয়া করেন তা না হলে হুজুর এখন তোমরা এখন তো বলছিলেন যে আমার উন্মতের মধ্যে এমন লোক আছে যদি আল্লাহকে কসম দেয় আল্লাহ তার কসমকে পুরা করে আল্লাহকে কসম দিতে পারে কে আছে হাদিসের মধ্যে আসছে সে মিথ্যা মিথ্যি আল্লাহকে ওই রকম দরজায় পৌঁছে নেয় কিন্তু সে লোক দেখাইবার জন্য আল্লাহকে কসম দেয় আল্লাহ তাকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করে আর যদি সে এই মর্তবায় পৌঁছে থাকে সে যখন আল্লাহকে কসম দেয় তো আল্লাহ তার কসমকে পুরা করে মির হমুল বাড়া যার মধ্যে একজন হলেন হজরত পাড়া রবি আল্লাহ যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছিল মুসলমানরা আহত হয়েছিলেন মুসলমানরা দুই দিন তিন দিন পর্যন্ত যুদ্ধ দেওয়া হইতেছিল না হাজর বড়া রাজি তোমার কাছে এসে বলেন হ্যাঁ হুজুর সাল্লাহ আপনার সম্পর্কে বলছেন আপনি যদি আল্লাহকে কসম দেন আল্লাহকে কসমকে পুরা করেন আজ আপনি আল্লাহকে কসম দেন যে মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ তারা আর বড়া রাজি তোমার বললেন হ্যাঁ আমি আজ আল্লাহকে কসম দিব তিনি বলেন আল্লাহ আপনাকে কসম আজ মুসলমানদেরকে বিজয় দান করেন আর পাড়াকে শাহাদত দান করে মহতারাম কোথায় আমরা কোথায় তারা আল্লাহ আমাদেরকে মেহনত করতে করতে যদি পর্যন্ত এই মেহনতের মধ্যে লাগাই রাখেন এই মেহনতের মধ্যে জানমানের কোরবানি করতে থাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের তাহাত দিনের উপরে ইয়ীন আল্লাহর উপরে পাশে থাকে তো আল্লাহর জন্য অসম্ভব কিছুই নয় যে আল্লাহ তালা একদিন আমাদের কেউ ওই মর্তমায় পৌঁছাই দেন আল্লাহ তালা এটা আল্লাহর জন্য আশ্চর্য কিছুই না এই জন্য সবাই চেহারা দিব ইনশা আল্লাহ হিম্মত করে বলেন কে আল্লাহ এইখান থেকে নগদ আপনারা তো সবাই চিনছিল দেনেওয়ালা বছরের দিন চিল্লা লাগানোর জন্য অনেক আগে থেকে আওয়াজ করতেছে এখন থেকে এখান থেকে চার মাসের জন্য আমরা রাস্তায় যাওয়ার জন্য কে কে তৈরি আছেন দাঁড়ান দেখে নিজের জায়গায় মাসাল আল্লাহ তারা কবুল ফরমান para